আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকা জাকা যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় TV network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা রিয়াজুস সালেহিন থেকে নিয়মিত দর্শ আমরা চালিয়ে যাচ্ছি বাবুন ফিল মুজাহাদা প্রচেষ্টা সম্পর্কে যে অধ্যায় সেই অধ্যায় নিয়ে কিছু আলোচনা আমাদের পূর্বে হয়ে গেছে বাকি আলোচনার অংশ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে তো আজকের আলোচনার প্রথমটি যে হাদিসটি আমাদের সামনে রয়েছে সে হাদিসটি হলেই عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ রওয়াহুল বুখারি ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন নিয়মাতানি নাস বলছেন দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত সম্পর্কে অনেক মানুষ গাফেল দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত সম্পর্কে অনেক মানুষ এই নিয়ামত সম্পর্কে তারা গাফেল এবং তারা এ বিষয়ে অসচেতন সেটা কি আসেহাতুয়াল ফারাগ একটি হলো সুস্থতা আর আর একটি হলো ফারাগ অবসরতা সুস্থতা আর অবসরতা সুস্থ থাকা এবং অবসর হওয়া এই দুটি বড় নিয়ামত একটা হলো সুস্থতা আর একটা হলো ফারাগ অবসর হওয়া বলছেন এ বিষয়ে মানুষের গুরুত্ব খুবই কম গাফেল যে এই দুটার মূল্য কত এ বিষয়ে মানুষের চিন্তা ভাবনা নাই দেখুন একজন সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে জিজ্ঞেস করুন যে সুস্থতার কত মূল্য এই জন্য শরীয়ত আমাদেরকে বলেছেন যে হাক্কুল মুসলিমে আর মুসলিমে খামসুন মুসলমানের উপর মুসলমানের পাঁচটি দায়িত্ব আছে হক আছে আর তার ভিতরে একটা বলেছেন আয়াদাতুল মারিদ অসুস্থ রুগীকে দেখতে যাওয়া এটাও ইসলামের একটি বড় দায়িত্ব আমাদের উপর আছে তো রুগীকে দেখতে গেলে কি হয় একে তো রুগীর জন্য দোয়া করা হয় রুগীও দোয়া পায় আল্লাহ নবী সাসাম বলেছেন তুমি যদি সকালবেলা কোনো রুগীকে দেখতে যাও সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও সুবাহ কেউ যদি সন্ধ্যায় দেখতে যায় সকাল পর্যন্ত তার জন্য ফেরেস্তারা দোয়া করে এবং আল্লাহ নবী ইসলাম বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত রুগীর পাশে বসে থাকবে তুমি জান্নাতের একটি টুকরায় তুমি বসে আসো তো রুগীতে যদি দেখতে যাওয়া সুন্নত ফজিলতের কারণ এর ভিতরে যে উদ্দেশ্য নিহিত আছে সেটা কি যে মানুষ রুগী দিকে দেখতে গেলে তার সুস্থতার কথা স্মরণ হয় যে এই রুগীর চাইতে আমি সুস্থ আছি তাই না কি আল্লাহ নবী বলছেন তুমি কবর জেহারাত করো কেন তোজাক্ষিরুল আখেরা ও তোজাক্ষিরুল মৌত কবর জেহারাত করলে আখেরাতের কথা স্মরণ হয় মৃত্যুর কথা এই দুটো উদ্দেশ্যে কবর জেরাত করা দরকার এবং রাত্রিতে কবর জেরাত করলে বেশি ফায়দা মৃত্যুর কথা স্মরণ হয় কবরের ভয়ের কথা স্মরণ হয় কিন্তু যেই কবরটি একেবারে বাংলা বা বড় মহল আকারে সেখানে পাথর দিয়ে বড় বানানো কবর সেখানে এরকম পাঁচশো পাওয়ারের লাইট জ্বলছে সেই কবর দেখতে গেলে কি আখেরাতের কথা স্মরণ আসবে শরীয়ত ওটাকে জেয়ারত করতে বলে নাই আপনার মা বাপ দাদা দাদি নানা নানি ওই গ্রামের যে কবরে শুয়ে আছে ওই কবরে গেলে মনে হবে যে আমাকেও এই কবরে একদিন আসতে হবে এবং আমাকেও মৃত্যুবরণ করতে হবে তাহলে কবর জেয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় অসুস্থ রোগীকে দেখতে গেলে সুস্থতার কথা স্মরণ আসে তো এটা বড় নিয়ামত আমরা যদি কেউ হাসপাতালে দেখতে যেতে চাই সেখানে গেলে দেখব কত মানুষের হাত কাটা পা কাটা কত মানুষ কত রকম রোগ নিয়ে সেখানে আছে তো সেটা দেখার পর মানুষের তার সুস্থতার কথা স্মরণ আসে যে আল্লাহ আমার প্রতি কত রহমত করেছে দয়া করেছে যে আমি সুস্থ আছি তো আল্লাহ রবি ইসলাম বলেছেন যে এই সুস্থতা তোমার কাছে বড় নেয়ামত কালকে অসুস্থ হওয়ার পূর্বে তুমি এটাকে মূল্যবান মনে মনে করো ঠিক অবসর থাকা দুনিয়ায় বহু মানুষ এমন আছে তাদের খানা খাওয়ার টাইম নেই তারা ওই রাস্তায় গাড়িতে খানা খেয়ে নেই বহু মানুষ বহু পরিশ্রম করতেছে বহু বিজি আছে তো সেখানে আমাকে যে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন রাত্রিতে ঘুম পাড়ি দিনে সময়ের এক ডিউটি নির্ধারিত ডিউটি আছে তো এর মাঝে যে আমাকে সময়টুকু আল্লাহ পাক দিয়েছেন এই সময়টুকু আমি টেলিভিশনে তাস খেলে এটাকে অশ্লীল কাজে ব্যয় না করে কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যয় করি শরীয়তের জ্ঞান চর্চার ক্ষেত্রে হ্যাঁ ভালো কোনো বক্তব্যর ক্যাসেট শুনি অথবা যেগুলি আমাদের ইসলামী বই পুস্তক আছে এগুলি পড়ি আল্লাহ পাকের জেকির আসকার করি দোয়া করি সালাত আদায় করি এগুলির মাধ্যমে এই সময়টাকে কাজে লাগাতে পারলে তাহলে আমাদের জন্য ভালো তো আল্লাহ নবী বলছেন যে এই দুটি তোমাদের কাছে বড় নিয়ামত এই নিয়ামতকে তোমরা যেন খেয়াল করো এরপরে যে হাদিসটা আছে আয়সা রাজি আল্লাহ আনহা হতে হাদিসটি বর্ণিত আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেন আন্নান নবী সাল্লাম কানা মিনাল্লাইল সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আয়সা রাজি আল্লাহ আনহা উনি মোহাম্মদুর রসুল্লাহ সাহাশালামের জীবনের একটি আদর্শ উনি তুলে ধরেছেন উনি বলছেন যে আল্লাহ রসুল সাহাশালাম উনি যখন রাত্রিতে তাহাজ্যত পড়েন আল্লাহ তালা ওনার উপর তাহাজ্যতকে ফরজ করে দিয়েছেন কুমিল্লা ইল্লা কালিলা নিসফাহু আমিন কুসমিন হু কালিলা আল্লাহ বলছেন তুমি অর্ধেক রাত অথবা অর্ধেকের কিছু রাত পর্যন্ত তুমি সলাতরত অবস্থায় থাকো সলাত দায়ী করো আমাদেরকেও আল্লাহ নবী সালাম বলেছেন আহাবু সলাতি বাদাল ফারিজাতি সলাতুল্লাইল আল্লাহর নিকটে ফরজ সলাতের পরে সবচাইতে উত্তম সলাত তাহাজুদের সলাত আল্লাহ নবিসাম বলেছেন ইয়ানজিল তাবা রকাওয়া তালা ইলা সামাই দুনিয়া আল্লাহ তালা শেষ তৃতীয়াংশে রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর আল্লাহ নিজে আওয়াজ দিয়ে বলেন হালমিন মুস্তাক ফিরিন ইয়াস্তাক ফিরুনি আছে কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আছে কেউ যে কোনো দুঃখ কষ্টে আছে আমার কাছে চাইবে আমি তাকে দুঃখ কষ্ট দূর করে দিব আছে কেউ যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব তাহলে আল্লাহ তালা প্রত্যেক রাত্রে শেষ রাত্রে এসে উনি মানুষদেরকে ডেকে ডেকে আমাদেরকে বলেন তাহলে আল্লাহ তালা শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন ওই রাত্রে দাঁড়িয়ে সলাত আদায় করা এটা বড় সৌভাগ্যের কাজ দুনিয়ার সকল আল্লাহ নবী বলছেন যে সুন্দর ইসলাম কি বলছেন আফসুস সালাম সালাম তুমি মানুষের কাছে প্রচার করো অত তেমন তো আম মিসকিনদেরকে খানা খাওয়াও ওয়াসিলুল আরহাম এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখো ওয়াসল্লু নাসুবিন নিয়াম আর তুমি তখন সলাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকবে তাদুল জান্নাত সালাম তুমি আরামেই জান্নাতের প্রবেশ করে চলে যাবে আল্লাহ তো আয়সা রাজি আল্লাহ তালানহা আল্লাহ নবী সাল্লাম উনি যে তাহাজ সালাত আদায় করতেন সে বিষয়ে উনি বলছেন যে উনি যখন সালাতের জন্য দাঁড়ান তখন এত লম্বা কেয়াম করেন এত লম্বা কেয়াম করেন এত লম্বা কেরাত করেন হাত্তা তাতাফাত্তারা কদমাহু এমনকি ওনার পা মোবারক ফুলিয়ে যায় সুবহান তো আইসার রাজি আল্লাহ তালা তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি এটা কেন করেন এত লম্বা আপনি কেন দাঁড়িয়ে ক্যাম করেন আপনি যদি আল্লাহর সন্তুষ্টই চান আল্লাহ তালা আগের এবং পরের গুণা সবগুলি ক্ষমা করে দিয়েছে তো এর পরেও আপনি এত লম্বা কেন ক্যাম করেন এত লম্বা লম্বা দাঁড়িয়ে কেন সলাত আদায় করেন আল্লাহ নবী কি বলছেন আফালা ওহেব্বু আন আবদান আমি কি এটা পছন্দ করব না যে আমি আল্লাহর কাছে একটি শুকুর গুজার বান্দা বলে আমি আখ্যায়িত হব এটাকে আমি চাইব না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুল আসলামের যে আদর্শ তিনাকে আল্লাহ তালা সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার পরেও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য উনি রাত্রে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কেয়াম করতেন অন্য একটি রেওয়াইতে আসে সাহাবি বলছেন যে আমি ওনার সঙ্গে একদিন নামাজে দাঁড়ালাম তাহাজ্যতে সালাতে তো দেখলাম উনি বাঁকারা শুরু করল সুরে বাঁকারা কত আড়াই পাড়া তো মনে করছি বাঁকারার কিছু পরে হয়তো রুকুতে যাবে এই এক পাড়া পরে রুকুতে যাবে বলছে না এক পাড়া না দুই পাড়া না বাঁকারাই শেষ করলো তখন চিন্তা করলাম যে হয়তো বাঁকারার পরে হয়তো রুকু করবে বলছে না তারপর শুরু করেছিলাম সুরতের নিশা বলছে হয়তো এটা পরে রুকু বলছে না তারপর শুরু করেছে সুর আলে ইমরান তো তিন পারা চার পারা এক রাকাতে পড়া আল্লাহ তাদের সময়ে কত বরকত দিয়েছিলেন এবং তিনারা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কত পরিশ্রম করেছেন কত মেহনত করেছেন তো আল্লাহ নবী সাল্লাম এই কষ্ট কেন করেছেন যে উনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে আল্লাহ যদি আমার উপর দয়া করে তাহলে আমার উচিত হবে সেই দয়ার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং সেই কাজটি আরও বেশি করা এর হাদিস সেটি হলেই আন আয়সা আল্লাহ আনহা আন্নাহা কালাত কানা রসুল্লাহ সাল্লাম ইদা দাখলাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া সাদ্দাল মেজার আর একটি চিত্র আয়সা রাজিয়াল্লাহ তালানহা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের চিত্র তুলে ধরেছেন তিনি বলেছেন কান রসুল্লাহ সাল্লাম ইদা দাখালাল আশরু রসুল সাল্লাম ওনার যেটা অভ্যাস ছিল সেটা হলেই যে যখন নাকি রমজানুল মুবারক মাসের যখন শেষ দশ দিন যখন শুরু হতো তো আহিয়া লাইল উনি সারা রাত যাকে এবাদত করতেন ও আয়কাদ আহলাহু এবং ওনার পরিবারকেও জাগ্রত করতেন ওয়া জাদ্দা এবং চেষ্টা করতেন এবাদতের মধ্যে ওয়া সাদ্দাল মেজার এবং ওনার কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে নিতেন তো কোমরের কাপড়কে শক্ত করে বাঁধার উদ্দেশ্য হলো এই যে উনি এবাদত আরও বেশি বেশি করার চেষ্টা করতেন তো রোজার মাস যেটা আছে পুরোটা মাসই তো বরকতের মাস রহমতের মাস দয়ার মাস তো এই মাসে মানুষ বেশি বেশি আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করবে তো প্রথম দশ দিন এটারও ফজিলত আছে দ্বিতীয় দশ দিন এটারও ফজিলত আছে আর তৃতীয় দশ দিন যেটা এটার ফজিলত আরও বেশি আল্লাহ নবী সাল্লাম এই জন্য এ টেকাফে বসে এই শেষ দশ দিনের ফজিলতটা উনি বেশি বেশি নিতে চান এবং তার একটি বড় বৈশিষ্ট্য সেটা হলেই এই শেষ দশ দিনে একটি রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল কাদার আল্লাহ পাক নিজে বলছেন ওয়ামা আদরা কামা লাইলাতুল কাদার তুমি কি জানো কদর রাত কি লাইলাতুল কাদরি খাইরুমিন আলফি সাহার কদরের রাত সেটি হলো এক হাজার মাসের চাইতে উত্তম রাত একটি রাত সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এত বড় বরকতপূর্ণ ফজিলতের রাত পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি পুরাটা রাতই এই দশ দিন উনি কি করতেন নিজেও জাগতেন পরিবারকেও জাগাতেন এবং বেশি বেশি এবাদত করার মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করতেন এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনার সামনে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 সবার ভিতরে মঙ্গল আছে শক্তিশালী তার ভিতরে কিছু মঙ্গল আছে দুর্বল তার ভিতরে মঙ্গল আছে তবে সেই শক্তিটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয় এর দ্বারা যদি আল্লাহর দিনের কিছু কাজ বেশি করা যায় তাহলে এই শক্তিটা বলে চাইতে অবশ্যই উত্তম বেশি এরপর আল্লাহ নবী বলছেন এ হারিস আলা মায়ান ফাউক তুমি চেষ্টা করো এমন কাজ করার জন্য যে কাজটা তোমাকে উপকার দিবে ওয়াস্তাইন বিল্লাহ এবং শেষ সেই কাজটি করার ক্ষেত্রে তুমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাও ওয়ালা জজ এবং নিজেকে তুমি দুর্বল ভেব না নিজেকে অপারগ ভেবো না যেই কাজই করবে যে কাজটা উপকারী কাজ এই কাজ করার চেষ্টা করো আল্লাহ কাছে সাহায্য চাও আয় আল্লাহ আমি এই কাজ করতে যাচ্ছি আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো কিন্তু কোনো কাজকে দেখে তুমি নিজেকে অপারক মনে করে সেখান থেকে দূরে চলে যেও না কাজ করতে যে কোনো অঘটন যদি ঘটে যায় তোমাকে যদি কোনো কষ্ট যদি পেয়ে বসে ফালা তাকুল তখন তুমি এটা বলো না লাউ আন্নি ফালতু কানা কাদা ওয়া কাদা যদি এরকম করতাম তাহলে এরকম হতো না যদি এরকম করতাম তাহলে এরকম হতো না ওলা কিন কুল এটা কখন বলে মানুষ যেমন কেউ অসুস্থ হয়েছে তাকে কোনো একটা হাসপাতালে নিয়ে গেছেন অথবা হাসপাতালে নিয়ে যান নাই গ্রামে কোনো ডাক্তারকে দেখাইছেন কিন্তু তার মৃত্যুর সময় চলে আসছে মারা গেছে এখন আর একজন এসে বলছে আরে তুমি এই ডাক্তারের কাছে নিয়ে গেছো তুমি যদি এখানে না নিয়ে যে অমুক ডাক্তারের কাছে নিয়ে যেত তাহলে রুগীটা বেঁচে যেত আমি যদি অমুক দেশে না যে অমুক দেশে যেতাম তাহলে কতই না ফায়দা হতো আমি যদি এই কাজটা শুরু না করে এটা করতাম আমি যদি সকালবেলা আজকে ঘর থেকে বের হয়ে এই রাস্তায় না যেয়ে যদি এই রাস্তায় যেতাম তাহলে এই বিপদের সম্মুখীন হতাম না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আহারে আমি যদি এই গাড়িতে না উঠে অন্য গাড়িতে চড়তাম তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট হতো না তাহলে যেটা ঘটে যায় যেটা ঘটে গেছে ঘটার আগে চেষ্টা করতে হবে ভালো পথ অবলম্বন করা ভালো চিকিৎসা চেষ্টা করা এটা কোনো আয়েব এবং দোষের কারণ নয় কিন্তু যখন একটা জিনিস ঘটে যাবে লোকটা মারা গিয়েছে লোকটা অসুস্থ হয়ে পড়েছে লোকটা এক্সিডেন্ট করেছে হয়ে যখন গিয়েছে তখন আর আপনি এটা বলেন না যে লাউ আন্নি ফালতু কানা কাজা কাজা যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে এই হতো এই হতো এটা না বলে কি বলো এটা বলো কদ্দারল্লাহু অমাশা আফাল আল্লাহ যা চেয়েছেন আল্লাহ যা তাকদিরে লিখেছেন সেটাই হয়েছে সন্তান মারা গেছে বলেন আলহামদুলিল্লাহি কদ্দার আল্লাহ আফাল আলহামদুলিল্লাহ আল্লাহ যা তাকদিরে লিখেছিল সেটাই হয়েছে তবে মারা যাওয়ার পূর্বে আবার তাকে বাড়িতে অসুস্থ হয়েছে বাড়িতেই ফালা রাখছেন থাক চিকিৎসার দরকার নাই এটা শরীয়ত বলে নাই চেষ্টা করে তারপরে যদি সে মারা যায় তাহলে বলেন যে এটা আল্লাহর সিদ্ধান্ত খালাস এই মুসিবতের সময় আপনাকে আল্লাহর সিদ্ধান্তটাকে মনে প্রাণে মেনে নিতে হবে এটা হলো বড় কাজ তো কোনো বিপদ যদি চলেই আসে তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে কদ্দার আল্লাহ ওমা শাহ আফাল আল্লাহ তালা যা তাকদিরে লিখেছেন সেটাই হয়েছে শয়তান কারণ ইন্না অর্থাৎ যদি শব্দটা যদি তুমি ব্যবহার করো তাহলে এই যদিটা তুমি শয়তানের আমলের দরজা তুমি খুলে দিলে এতে শয়তান প্রবেশ করে যদি বলা মানে তাকদিরকে অস্বীকার করলেন যদি এটা করতাম তাহলে এটা হলো না। তাহলে এই যদি বলাতে শয়তান খুশি হয় আল্লাহ খুশি হয় না সর্বক্ষেত্রে যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আমাকে আল্লাহ যতটুকু রিজিক রেখেছে আমার তাকদিরে যা লিখে রেখেছে এর চেয়ে একটুও কম হবে না একটু বেশিও হবে না তবে যেটা হয়েছে এটাই আমার তাকদির এ নিয়ে আমাকে কোনো বাড়াবাড়ি করার দরকার নেই আর একটি হাদিস আছে এই অধ্যায়ে সপ্তম হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হুজিবাতিন না রুবিস শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি মোত্তাফাকুন আলী আবু হরাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন হজিবাতিন না রুবিস শাহওয়াত আল্লাহ তালা লোভনীয় কাজ দ্বারা জাহান্নামকে বেষ্টন করে রেখেছে লোভনীয় কাজ দ্বারা জাহান্নামকে ঘেরাও করে রেখেছে ওয়া হুজিবাতিল জান্নাতুবিল মাকারিহি এবং কষ্টকর কাজের দ্বারা কষ্ট এবং দুঃখের দ্বারা আল্লাহ পাক জান্নাতকে ঘেরাও করে রেখেছে তার অর্থ হলো এই যারা অন্তরের পূজা করবে তার সত্তার পূজা করবে নফসে যা বলবে মনে যা চাইবে সেরকম জিন্দেগি জীবন যাপন করবে এই মানুষেরা যাবে জাহান্নামে জান্নাতকে কষ্টের দ্বারা বেষ্টন করেছে তার অর্থ হলেই যে কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়া যায় কষ্টের বিনিময় জান্নাত পাওয়া যায় তো জাহান্নামের যাওয়ার জন্য বলছেন যে লোভনীয় কাজ দেখেন দুনিয়ায় যত মানুষের নফস ইন্না নফসাল্লা আম্মা রতম বিশু আল্লাহ বলছেন এই যে নফস আছে মানুষের অন্তর আছে লা আম্মা রতম বিসু এটা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে খারাপ কাজের দিকে আহ্বান করে যেটা খারাপ সে কাজটা করতে ভালো লাগে সারা রাত্রিতে ফিল্ম দেখতে ভালো লাগে মনে চায় যাত্রা অনুষ্ঠানে যেতে মনে চায় হারাম অশ্লীল কাজ মিথ্যা জিনা বেবিচারি এগুলি করতে মনে চায় না মনে চায় তো মনে যেটা চায় সেটা করলে এটা দ্বারাই আল্লাহ তারা জাহান্নামকে বিষ্ঠন করেছেন তার অর্থ হলেই যে এই কাজের কারণে মানুষ জাহান্নামে যাবে অহজিবাতিল জান্নাতুবিল মাকারিহি আর কষ্টের দ্বারা জান্নাতকে বিষ্ঠন করে রেখেছে ঘেরাও করে রেখেছে তার অর্থ হলেই জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে কারণ আল্লাহ তালা এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছেন আর দুনিয়া মাজরা আতুল্লিল আখেরা এটা আখেরাতের জন্য একটি খেতি স্বরূপ তাই নয় কি এই খেতিতে আমি যা রোপণ করব তাই পাব ধান রোপণ করেছি ধান পাব গম রোপণ করেছি গম পাব আল্লাহ নবী ইসলাম বলেছেন তুমি যদি এই দুনিয়ায় সুবাহান আল্লাহি অবি হামদিহি এতটুক শব্দ যদি তুমি পড়ো আল্লাহ তালা এর বিনিময়ে জান্নাতে তোমার জন্য এমন একটি গাছ তৈরি করবে যেই গাছের ছায়া এক মাথা থেকে আর মাথা পর্যন্ত অতিক্রম করার জন্য একটা ঘোড়াকে একশো বছর সময় লাগবে তাহলে জান্নাতের প্রস্তুতি এখান থেকে নিতে হবে এখান থেকে বীজটা রোপণ করতে হবে শীতের বেলা হজরের সলাতে ওঠা কত কষ্টকর না লেপে কত আরাম কিন্তু এই আরামটি বাদ দিয়ে যখন ফজরের আজান আমার কানে চলে আসছে কষ্ট করে ল্যাপটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে যদি আমি সুন্দর করে উজু করি আল্লাহ নবী সাহেব বলছেন আলা আদুল্লুকুম আলা মায়াম হল্লাহ বিহিল খাতায় ওয়ার ফাউল্লাহ বিহিদ দারাজাত বলছেন ইসবাহুল ওজু ইহফিল মাকারিহি আল্লাহ রসুল বলছেন আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে কাজটি তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে তোমাদের গুণাকে মাফ করে দিবেন বলছেন ইসবাগুল ওজু ইফিল মাকারিহি কষ্টের সময় কষ্ট করে অজু করা শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করা কষ্টের কাজ কিন্তু কোনো মানুষ যদি এই কষ্টটা সহ্য করে আর সালাত নুরুন আল্লাহ নবী সাহেব বলেছেন সালাত এটা মানুষের জন্য নূর হবে নূর হবে তাহলে কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো এরপরে নিজের কষ্টের পরিশ্রমের টাকা আল্লাহ রাস্তায় দান খয়রাত করা এটা কি কষ্টের কাজ নয় আল্লাহর দিনের কে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় চেষ্টা করা এটা কি কষ্ট নয় এটাও কষ্টের কাজ এই জন্য আল্লাহ নবী শাসনা বলেছেন ওয়া হুজিবাতিল জান্নাত মাকারিহি কষ্টের মাধ্যমেই আল্লাহ পাক জান্নাতকে বিষ্টন করে রেখেছেন যার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উনি সবচেয়ে কষ্টের জীবন দুনিয়া যাপন করে গেছেন যার কষ্টের চিত্র তুলে ধরেছেন ওনার স্ত্রীগণ বলছেন আমাদের বাড়িতে এমন অবস্থা ছিল যে লাগাতার দুই দিন কোনো দিন রান্নার জন্য চুলা জ্বলত না আজকে চলেছে কালকে নেই মোটা আটা রুটি তিনারা খাতেন কোনো সময় খাওয়া আছে কোনো সময় নাই এই উত্তম নবীর সাহাবা একরাম তাদের এমন অবস্থা বলছেন যে কিছু আসাহাবে সুফা যারা ছিলেন তাদের কাজ হলো তারা দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে বিরত রেখে শরীয়ত দিন ওহির কোরআন এবং হাদিস শিক্ষার জন্য তারা সর্বক্ষণ আল্লাহ রসুল আসলামের কাছে তারা অবস্থান করেন বলছেন তাদের অবস্থা এমন ছিল যে তাদের পরিধানে মাত্র একটি করে কাপড় ছিল বলছে সেই একটি কাপড় তারা গলায় বেঁধে তারা রাখত যেই কাপড় একটি দ্বারা শরীরের কিছু অংশ ঢাকত আবার লজ্জাস্থানের অংশ ঢাকত এরকম সাহাবা একরাম এমন হয়েছে যে মৃত্যুর পরে তাদেরকে দাফন করার জন্য যে কাপড় ব্যবহার করবে সেটাও নেই একটি মাত্র কাপড় আছে মাথা ঢাকলে পা বের হয়ে যায় পা ঢাকলে মাথা বের হয়ে যায় এরকম কষ্টের জীবন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি জীবন যাপন করে গেছেন ক্ষুদার তারনাই পেটে পাথর বেঁধে রেখেছে যেন এই পাথরটাকে ওনাকে কোমর সোজা করার জন্য সহযোগী হয় সাহাবা ইকরামদের এমনই অবস্থা যে তারা নিজের জান মাল সব কিছু কোরবানি দিয়ে তাদের লক্ষ্য একটি যে আমি কিসের বিনিময় জান্নাত পাব সেটা করতে রাজি দুনিয়ার আরাম আয়েস সব কিছু তারা আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছে সম্মানিত দর্শক ও মণ্ডলী আল্লাহ নবী সাহাশালাম যে কথাটি বলেছেন যে জাহান্নামকে শাহওয়াত খাহেসাত এবং লোভনীয় কাজের দ্বারা জাহান্নামকে বেষ্টন করে রেখেছে মানুষের অন্তর সব সময় যেই কাজে গুণা আছে এই কাজ করতে চায় সেই নফসকে কন্ট্রোল করা এটাই আল্লাহ নবী বলছেন লাইসা সাদিদু বিশ্বরাতে কোনো ব্যক্তিকে আসার দিয়ে ফেলে দেওয়া এটা কোনো শক্তির কাজ নয় শক্তি হলো এই যে মানুষ তার নফসকে কন্ট্রোল করবে নফসকে সে নিজের আয়ত্তে চালাবে এটাই হলো বড় পালোয়ান সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা সেই জান্নাতের আশা নিয়ে দুনিয়ার বাস্তবতাটাকে বুঝে সেই জান্নাতের পিপাসী হয়ে আমরা দুনিয়ার কষ্টটাকে আল্লাহর সন্তুষ্টর জন্য মেনে নিই আমরা জান্নাতের প্রচেষ্টায় আগিয়ে যেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই পথে চলার জন্য তৌফিক দান করুন আজকের আলোচনা এখানেই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته Oh, oh, oh. বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন কিতাব তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়